নব্বই ভাগ মুসলমানের বাংলাদেশ বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের বাংলাদেশ বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের বাংলাদেশ বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের বাংলাদেশ বাংলাদেশ দিনের প্রয়োজনে লড়ে যাব আমরা দলমত নিয়ে নির্বিশেষ সবকিছু ধ্বংস হয়ে যাবে দুনিয়ায় ইসলাম হবে না তো শেষ দিনের প্রয়োজনে লড়ে যাব আমরা দলমত নির্বিশেষ সবকিছু ধ্বংস হয়ে যাবে দুনিয়ায় ইসলাম হবে না তো শেষ ইসলাম ছিল ইসলাম রবে ইসলাম আছে ইসলাম থাকবে ইসলাম ছিল ইসলাম রবে ইসলাম আছে ইসলাম থাকবে ইসলামের বিরুদ্ধে যারা তিল তিল হবে শেষ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাষ্ট্র ধর্ম ইসলাম রবে বাংলা হবে বেশ রাষ্ট্র ধর্ম ইসলাম নহে বাংলা হবে শেষ রাষ্ট্র ধর্ম ইসলাম রবে বাংলা হবে বেশ রাষ্ট্র ধর্ম ইসলাম নহে বাংলা হবে শেষ রাষ্ট্র ধর্ম ইসলাম রবে বাংলা হবে বেশ রাষ্ট্র ধর্ম ইসলাম রহে বাংলা হবে শেষ মুসলমানের দল নিরবতা পালনে অটল আছে তাই ভেব না গর্জন তুলতে হুঙ্কার ছাড়তে আমরা কোনো কিছু পারি না জঙ্গিবাদী নই উগ্রবাদী নই সন্ত্রাসবাদী মোরা করি না ইসলামে সংগ্রামে বাধা সৃষ্টি হলে আমরা কাহা কেউ ছাড়ি না আমরা কাহা কেউ ছাড়ি না আমরা কাহা কেউ ছাড়ি না ইসলাম ছিল ইসলাম রবে ইসলাম আছে সেলাম থাকবে ইসলাম ছিল ইসলাম রবে ইসলাম আছে ইসলাম থাকবে ইসলামের বিরুদ্ধে যারা তিলে তিল হবে শেষ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাষ্ট্র ধর্ম ইসলাম রবে বাংলা হবে বেশ রাষ্ট্র ধর্ম ইসলাম নহে বাংলা হবে শেষ রাষ্ট্র ধর্ম ইসলাম রবে বাংলা হবে বেশ রাষ্ট্র ধর্ম ইসলাম নহে বাংলা হবে শেষ রাষ্ট্র ধর্ম ইসলাম রবে বাংলা হবে বেশ রাষ্ট্র ধর্ম ইসলাম নহে বাংলা হবে শেষ মুসলমানের দেশে মুসলমানের বেশে ধর্মদ্রোহিতাদের উৎসব মুসলমানের সুরে তাল দিয়ে কথা বলা আসলেই এটা কুমতল মুখের কথায় নয় কাজে প্রমাণ চাই তাল বাহানা কিছু বুঝি না বুঝি না ইসলামকে যদি ভালোবেসেই থাকো বিধর মেদের তালে নেচো না বিধর মেদের তালে নেচো না বিধর মেদের তালে নেচো না ইসলাম ছিল ইসলাম রবে ইসলাম আছে ইসলাম থাকে বে ইসলাম ছিল ইসলাম রবে ইসলাম আছে ইসলাম থাকে বে ইসলামে বিরুদ্ধে যারা তিল তিল হবে নিঃশেষ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাষ্ট্র ধর্ম ইসলাম রবে বাংলা হবে বেশ রাষ্ট্র ধর্ম ইসলাম নহে বাংলা হবে শেষ রাষ্ট্র ধর্ম ইসলাম রবে বাংলা হবে বেশ রাষ্ট্র ধর্ম ইসলাম নহে বাংলা হবে শেষ রাষ্ট্র ধর্ম ইসলাম রবে বাংলা হবে বেশ রাষ্ট্র ধর্ম ইসলাম নহে বাংলা হবে শেষ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ রাষ্ট্র ধর্মটাও ইসলাম এই নিয়ে মাথা ব্যথা যদি কার হয় তবে দেশ ছাড়তে হবে বলিলাম আমরা ভুলিনি তোমরাও ভুলো না ফেরাও নম্রদের ইতিহাস বিবেকটা বদলাও সব ভুল শুধরাও ইসলাম নয় কোনো উপহাস ইসলাম নয় কোনো উপহাস ইসলাম নয় কোনো উপহাস ইসলাম ছিল ইসলাম রবে ইসলাম আছে ইসলাম থাকবে ইসলাম ছিল ইসলাম রবে ইসলাম আছে ইসলাম থাকবে ইসলামের বিরুদ্ধে যারা তেলে তেলে হবে না শেষ শেষ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাষ্ট্র ধর্ম ইসলাম রবে বাংলা হবে বেশ রাষ্ট্র ধর্ম ইসলাম না হে বাংলা হবে শেষ রাষ্ট্র ধর্ম ইসলাম রবে বাংলা হবে বেশ রাষ্ট্র ধর্ম ইসলাম না হে বাংলা হবে শেষ রাষ্ট্র ধর্ম ইসলাম রবে বাংলা হবে বেশ রাষ্ট্র ধর্ম ইসলাম নহে বাংলা হবে শেষ স্বাধীনতা মানে কি টু কথা সুর এবং কণ্ঠে আবু আয়ুব আনসারি সৌজন্যে BPS Hafezul Quran Madrasa Laksam Comilla Facebook dot com A B U A I Y U B A N S A R I Abu Ayub Ansari Facebook dot com slash BPS A S G পরিবেশনায় বিপিএস আনসার শিল্পী গোষ্ঠী প্রযোজনায় আলমদিনা ডট কম শিল্পী আবু আয়ুব আনসারের পরবর্তী আকর্ষণীয় অ্যালবাম জীবন্ত লাশ